বারা ইবনু আজিব রদিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম উহুদের দিন আবদুল্লাহ ইবনু জুবাই রদিয়াল্লাহ তাল্লাহ্নকে পঞ্চাশ জন পদাতিক যোদ্ধার উপর আমির নিয়োগ করেন এবং বলেন তোমরা যদি দেখো যে আমাদেরকে পাখিরা ছো মেরে নিয়ে যাচ্ছে তথাপি তোমরা আমার পক্ষ হতে সংবাদ পাওয়া ছাড়া সহস্থান ত্যাগ করবে না আর যদি তোমরা দেখো যে আমরা শত্রু দলকে পরাস্ত করেছি এবং আমরা তাদেরকে পদদলিত করেছি তখনও আমার পক্ষ হতে সংবাদ প্রেরণ করা ব্যতীত স্বস্থান ত্যাগ করবে না অতপর মুসলিমগণ কাফিরদেরকে যুদ্ধে পরাস্ত করে দিল বারা রাজিল্লাহ তাল্লাহ্ন বলেন আল্লাহর শপথ আমি মুশ্রিকদের নারীদেরকে দেখতে পেলাম তারা নিজ বস্ত্র উপরে উঠিয়ে পলায়ন করছে যাতে পায়ের অলঙ্কার ও পায়ের নলা উন্মুক্ত হয়ে গিয়েছে তখন আবদুল্লাহ ইবনু জুবাই রদিল্লাহ তাল্লাহ্ন এর সহযোগীরা বলতে লাগলেন লোক সকল এখন তোমরা গনিমতের মাল সংগ্রহ করো তোমাদের সাথীরা বিজয় লাভ করেছে আর অপেক্ষা কেন তখন আবদুল্লাহ ইবনু জুবাই রাজিয়াল তাল্লাহ বললেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তোমাদেরকে যা বলেছিলেন তা তোমরা ভুলে গিয়েছ তারা বললেন আল্লাহর শপথ আমরা লোকদের সঙ্গে মিলিত হয়ে গানিমতের মাল সংগ্রহে যোগ দিব অতপর যখন তারা স্বস্থান ত্যাগ করে নিজেদের লোকজনের নিকট পৌঁছল তখন তাদের মুখ ফিরিয়ে দেয়া হয় আর তারা পরাজিত হয়ে পলায়ন করতে থাকেন এটা সে সময় যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে পেছন থেকে ডাকছিলেন তখন নবী সাল্লাহ সাল্লামের সঙ্গে বারো জন লোক ব্যতীত অপর কেউই বাকি ছিল না কাফিররা এ সুযোগে মুসলিমদের সত্তর ব্যক্তিকে শহীদ করে ফেলল এর পূর্বে বদর যুদ্ধে নাবি সাল্লাহ সাল্লামও তাদের সাথীগণ মুশ্রিকদের সত্তর জনকে বন্দি ও সত্তর জনকে নিহত করেন এ সময় আবু সুফিয়ান তিনবার আওয়াজ দিল লোকদের মধ্যে কি মোহাম্মদ জীবিত আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর উত্তর দিতে নিষেধ করেন পুনরায় তিনবার আওয়াজ দিল লোকদের মধ্যে কি আবু কুহাফার পুত্র জীবিত আছে পুনরায় তিনবার আওয়াজ দিল লোকদের মধ্যে কি খাত্তাবের পুত্র জীবিত আছে অতপর সে নিজ লোকদের নিকট গিয়ে বলল এরা সবাই নিহত হয়েছে এ সময় উমর রদিল্লাহ তাল্লাহ্ন ধৈর্য ধারণ করতে পারলেন না তিনি বলে উঠলেন ওরে আল্লাহ শত্রু আল্লাহ শপথ তুই মিথ্যা বলছিস যাদের নাম উচ্চারণ করছিস তারা সবাই জীবিত আছেন তোদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে আবু সুফিয়ান বলল আজ বদরের দিনের প্রতিশোধ যুদ্ধ তো বালতির মতো তোমরা তোমাদের লোকদের মধ্যে নাক কান কাটা দেখবে আমি এর আদেশ দেইনি কিন্তু তা আমি পছন্দও করিনি অতপর বলতে লাগলো হে হুবাল তোমার মাথা উঁচু হোক হে হুবাল তোমার মাথা উঁচু হোক তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহাবিগণকে উদ্দেশ্য করে বললেন তোমরা এর উত্তর দিবে না তারা বললেন হে আল্লাহ রসুল আমরা কি বলবো তিনি বললেন তোমরা বলো আল্লাহ তালাই সবচেয়ে মর্যাদাবান তিনি মহামহিমান্বিত আবু সুফিয়ান বলল আমাদের জন্য উজ্জা রয়েছে তোমাদের উজ্জা নেই নবী সাল্লা সাল্লাম বললেন তোমরা কি তার উত্তর দিবে না বাহারা রদিল্লাহু বলেন সাহাবিগণ বললেন হে আল্লাহ রসুল আমরা কি বলবো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমরা বলো আল্লাহ আমাদের সহায়তাকারী বন্ধু তোমাদের কোনো সহায়তাকারী বন্ধু নেই